আল্লাহ সুবহান তার সৃষ্টির জন্য যতগুলো উপাধি দিয়েছেন তার মধ্যে সবচেয়ে বড় উপাধি হচ্ছে আল্লাহর বান্দা হওয়া আল্লাহর এবাদ হওয়া আব্দ হওয়া আব্দুল শব্দের অর্থ হচ্ছে গুলাম দাস যে তার মনিবের আনুগত্য করে হুকুমকে মেনে চলে এজন্য রাসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহান যে মেয়েরাজের সফর করালেন সেই প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে সুরায় বানি ইসরায়েলের শুরুতে বলেছেন সুবহান আসরাবি আব্দিহি সুবহানা এটা ব্যবহার করা হয় কোন আশ্চর্যজনক ঘটনা বা কোনো কথা বলার প্রসঙ্গে এরপরে বলছেন আসরাবে আব্দিহি যিনি তার আব্দকে আব্দ অর্থ হচ্ছে গোলাম যিনি তার গোলামকে ইসরা করিয়েছেন রাতের বেলায় ভ্রমণ করিয়েছেন এখানে আল্লাহ তারা বলেন নাই আসরাবে নাবিহি যিনি তার নবীকে ভ্রমণ করালেন আসরাবে রাসুলহি যিনি তার রাসুলকে ভ্রমণ করিয়েছেন এরকম না বলে আল্লাহ সুবাহ বললেন আসরা বে আব্দিহি যিনি তার আব্দকে তার গোলামকে ভ্রমণ করালেন কারণ মেয়ারাজের সফর অত্যন্ত মর্যাদাপূর্ণ একটা সফর এখানে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর জন্য সেই সিফাত সেই বৈশিষ্ট্যকে উল্লেখ করেছেন যেটা নবীর জন্য সবচেয়ে বড় মর্যাদার আর সেটার নাম কি আব্দ এই জন্য আমরা ছোটবেলায় কালেমাত শাহাদা যখন সাক্ষ্য দিয়েছি সেখানেও বলেছি ওয়াশাহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওরাসুলহু আব্দ আগে তারপরে রসুল আগে আল্লাহর গোলাম হয়ে তারপরে অন্য বৈশিষ্ট্য আমি সেই এবাদুর রহমান আল্লাহর গোলামদের কি বৈশিষ্ট্য কি গুণাবলী এগুলো আমরা আলোচনা পেশ করেছিলাম আর বান্দা যখন আল্লাহর গোলাম হয়ে যায় তখন আল্লাহ রাব্বুল আলমিনের নিকটে যা চায় আল্লাহ রাব্বুল আলমিন তা দান করেন এর প্রমাণ সুরায় ফাতেহা এই জন্য আজকেও ওই এবাদুর রহমানকে নিয়ে আলোচনা হবে তবে সুরায় ফাতেহার আলোকে কারণ সুরায় ফাতেহায় চূড়ান্তভাবে বলে দেওয়া হয়েছে বান্দা যতক্ষণ পর্যন্ত আল্লাহর আব্দ না হবে গোলাম না হবে অতক্ষণ পর্যন্ত সে আল্লাহর কাছে কোনো কিছু চাওয়ার অধিকার রাখে না এজন্য আমরা আব্দ আল্লাহর গোলাম কার গোলাম আমরা গোলাম ঠিকই কিন্তু কার গোলাম কোন খাজা বাবার গোলাম না কোন গাজা বাবার গোলাম না কোন ল্যাংটা বাবার গোলাম না গোলাম কার আগে সুরায় ফাতেহা সম্পর্কে একটু কথা বলে নেই কোরআনুল করিম যখন নাজিল হতে শুরু করলো একরা বিসমি রব্বিকাল্লাদি খলাক পাঁচ আয়াত নাজিল হয়ে এরপরে বন্ধ হয়ে গেল আল্লাহ রসুল সাল্লাম মনে মনে খুবই আগ্রহ ছিলেন যে ওই লোকটা এখন কেন আসে না হঠাৎ করে একদিন দেখলেন মা বাইনা সামাইওয়াল ওয়াল আর্থ আসমান এবং জমিনের মাঝখানে একটা কুর্সিতে বসা স্বর্ণের তৈরি কুর্সিতে বসা ওই ফেরেস্তা যে ফেরেস্তা গাড়ে হেরায় দেখা করেছিল আল্লাহ রসুল সাল আলিয়াল্লামকে আহ্বান জানাচ্ছে আল্লাহ রাসুল সাল্লাহ আলিয়াল্লাম তার সাক্ষাৎ লাভে ধন্য হলেন যাই হোক এখানে অনেক ঘটনা আছে কিছু সহি কিছু দুর্বল আছে এরপরে আল্লাহ রাব্বুল আলমিনের পক্ষ থেকে জিব্রাইল এই সুরায় ফাতেহা নাজিল করলেন বুঝালেন যে সুরায় ফাতেহার মর্যাদা কত বড় যে এটা আসমান এবং জমিনের মাঝখানে সিংহাসন তৈরি করে তারপরে রাসুলকে দেওয়া হয়েছে একটা সই হাদিসে বলা হয়েছে যে এই সুরা এত বড় মর্যাদা এবং এত ফজিলত রাখে যে এরকম সুরা কোরআনে তাওরাতে ইঞ্জিলে এমনকি কোরআনেও এরকম কোন সুরা নাজিল করা হয় নাই এই সুরার সমতুল্য কোন সুরা নেই তাফসিরে লেখে আল্লাহ রাব্বুল আলমিন যতগুলো আসমানি কিতাব নাজিল করেছেন সব কিতাবের মধ্যে খোলাসা এবং সার মর্ম হচ্ছে কোরআনুল করিম আর কোরআনুল করিমে আল্লাহ রব্বুল আলমিন যতগুলো সুরা নাজিল করেছেন সব সুরার মূল বক্তব্য হচ্ছে সুরায় ফাতেহা আর এই সুরায় ফাতেহার মধ্যে যা কিছু আছে তার সবকিছুর মূল বক্তব্য এক জায়গায় ইয়া কানা আবুদু আমরা কেবলমাত্র তোমারই গোলামি করি এবং করব কার গোলাম ইয়াকা নাবুদু ইয়াকা নাস্তাইন এবং তোমার কাছে সাহায্য চাই সুরায় ফাতেহা এমন একটা সুরা আল্লাহ রসুল সাল আলী সাল্লাম বলছেন মাল্লাম ইয়াকরা কিতাব সালাতান ইয়াকরা কিতাব যে কোনো সালাত আদায় করলো নামাজ পড়লো অথচ সুরায় ফাতেহা পড়ল না তার সলাৎ হল না এ কারণে হানাফি ইমামগণ বলেছেন সুরায় ফাতেহা পড়া ওয়াজিব তার মানে সুরা না না পড়লে সুরা ফাতেহা না পড়লে নামাজ পূর্ণ হবে না আর অন্যান্য ইমামগণ বলেছেন সমস্ত ইমাম একমত যে সুরা ফাতেহা পড়া ফরজ জন্য জানাজার নামাজেও সুরা ফাতেহা পড়ার কথা আছে যাই হোক সে ভিন্ন প্রসঙ্গ সমস্ত ইমামরা তাহলে একমত যে সুরায় ফাতেহা না পড়লে নামাজ হচ্ছে না সুরা ইয়াসিন সম্পর্কে ফজিলত আছে আর রহমান সম্পর্কে কোন সুরা সম্পর্কে এত ফজিলত নেই কেন এই সুরার নামও অনেক একটা নাম হচ্ছে উম্মুল কোরআন কোরআন জননী কোরআনের মা উম্মুল কোরআন কেন এই সুরা আল্লাহর রাসুল সাল আলাইসাল্লাম একটা হাদিসে পরিষ্কার করে দিয়েছেন যে হাদিসটা মেশকাতে আছে মুসলিম সাহেবের হাদিস عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى আল্লাহ তালা বলেন আল্লাহ রসুল সাল্লাম বলছেন যে আল্লাহ তালা বলেন মানে হাদিসটা হাদিসে কুদ্সি আমি সালাতকে সুরায় ফাতেহার আর একটা নাম হচ্ছে সুরায় সালাত কারণ সালাতের মধ্যে এই সুরা পড়া জরুরি আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সুরাকে আমি বন্টন করে নিয়েছি বাইনি অবাইনা আব্দি আমার এবং বান্দার মাঝে অর্ধেক অর্ধেক করে অর্ধেকটা আল্লাহর অর্ধেকটা বান্দার কিভাবে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন সমস্ত প্রশংসা আল্লাহর যিনি রব্বুল আলামিন এটা কার প্রশংসা আর রহমান যিনি অত্যন্ত দয়ালু আর রহিম যিনি করুণাময় মালিক ইয়াউমিদ্দিন যিনি বিচার দিবসের মালিক প্রতিদান দিবসের মালিক ইয়া আবুদু আগের এই তিনটে আয়াত সবটা আল্লাহর জন্য এরপরে ইয়া কানা আবুদু ও ইয়া কানাস্তাইন ইয়া কানা আবুদু মানে আমরা তোমারই ইবাদত করি এটা আল্লাহর জন্য এই আয়াতের অর্ধেক গেল আল্লাহর জন্য আর সামনের অর্ধেক অইয়া কানাস্তাইন তোমার কাছে সাহায্য চাই এটা বান্দার নিজের জন্য এরপরে পরবর্তীগুলো সবগুলো বান্দার নিজের জন্য ইহদিনা সিরাতাল মুস্তাকিম আমাদেরকে সিরাতে মুস্তাকিমের হেদায়েত দান করো সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম ওই সকল লোকের পথ যাদের প্রতি আপনি নেয়ামত দান করেছেন গাইরিল মাগদুবে আলাইহিম ওয়ালাদ্দাল্লিন যারা পথভ্রষ্ট অভিশপ্ত ওদের পথে নয় এই সবটা বান্দার নিজের জন্য তাহলে সুরা ফাতেহা অর্ধেক অর্ধেক হলো অর্ধেকটা আল্লাহর অর্ধেকটা বান্দার এর একটা রহস্য আছে বান্দা যখন এই সুরার নাম সুরাতুল মাসালাও বলা হয় আবেদন মানুষ কি করে আল্লাহর কাছে আবেদন করবে আল্লাহ রাব্বুল আলামিন এই সুরার মধ্যে তার শিক্ষা দিয়েছেন বড় বড় অফিসগুলোতে গুরুত্বপূর্ণ অফিসে যদি আবেদন করতে হয় ওখান থেকে ফর্ম নিতে হয় ওদের নিয়ম অনুযায়ী দরখাস্ত করতে হয় না মন করা দরখাস্ত করব আল্লাহর কাছে কিভাবে আবেদন করব আল্লাহ রাব্বুল আলমিন সুরা ফাতেহার মধ্যে তার শিক্ষা দিয়েছেন একটা প্রধানমন্ত্রী যখন কোন এলাকায় যায় তখন প্রথমে তার কিছু প্রশংসাপত্র পেশ করা হয় আপনি এই করেছেন সেই করেছেন এরপরে আমরা এই আপনার এই জন্য আপনার সাথে এই করেছি আপনার জন্য এই করেছি তারপরে আবেদনপত্র পেশ করে ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবহান তার মহান দরবারে আবেদন করার জন্য প্রথমে শিক্ষা দিলেন আমার প্রশংসা করো আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন সমস্ত প্রশংসা তাফসিরে লেখে সমস্ত প্রশংসা মানে অতীতের যত প্রশংসা হয়েছে যা হচ্ছে কামত পর্যন্ত যত প্রশংসা হবে সবগুলোর মালিককে আপনি বলবেন যে আমরা তো অনেক মানুষের তারিফ করি একটা ভালো মিস্ত্রি এটা তৈরি করেছে এই কাজটা একজনে তৈরি করেছে সে খুব ভালো কাজ করেছে মূলত এই সব প্রশংসাগুলোর মালিক আল্লাহ সুবাহ কারণ মানুষ যা কিছু তৈরি করছে আল্লাহর সৃষ্টিকে বাদ দিয়ে লোহা দিয়ে তৈরি করলো আল্লাহর সৃষ্টিকে বাদ দিয়ে মানুষের পক্ষে কোনো কিছু সৃষ্টি করা সম্ভব না এরপরে সবচেয়ে বড় কথা মানুষ যা কিছুই সৃষ্টি করুক এই মানুষটাকে সৃষ্টি করেছেন কে আল্লাহ সুবহান এই জন্য মানুষ যদি মানুষের প্রশংসা করে মানুষের কোনো কাজের প্রশংসা করে সেই প্রশংসাটাও মূলত কার জন্য আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি গোটা জগৎ সমূহের রব এর উপরে ব্যাখ্যা আমরা আগে দিয়েছি আর রহমান রব্বুল আলামিন বলে ক্ষমতা বোঝানো হলো আল্লাহ তোমার এত ক্ষমতা গোটা জগৎ সমূহের রব তুমি রব মানে কি তার বিস্তারিত ব্যাখ্যা আমি দিয়েছি সৃষ্টিকর্তা রক্ষাকর্তা পালনকর্তা বিধানদাতা সবকিছু যার মধ্যে থাকে এরপরে আর রহমান আর রাহিম প্রশংসা হয়ে গেল মালিক ইয়মিদ্দিন এই সব প্রশংসা করার পরে এবারে বান্দা তার নিজের পরিচয় দিচ্ছে যেটার জন্য এই লম্বা ইতিহাস টানা আল্লাহ রব্বুর আলামিন এবারে বললেন তুমি তোমার পরিচয় দাও তোমার পরিচয় কি তুমি আমার এত প্রশংসা করলে আমার এত গুণগান করলে বলো তোমার সঙ্গে আমার সম্পর্কটা কি এবারে বান্দা বলছে ইয়া কানা বধু আমি তো আপনারই গোলাম আপনার সঙ্গে আমার সম্পর্ক হচ্ছে আপনি হচ্ছেন আমার মনিব আমি হচ্ছি আপনার গোলাম ইয়া কানা বুধু আমি আপনারই গোলামি করি এবং করতে থাকবো আপনার ই গোলামি করি আপনার ই গোলামি করি আপনার না আপনারই শুধুমাত্র একমাত্র আপনারই গোলামি করি ইয়া কানা আবুধু ওয়া ইয়া কানাস্তাইন আর আমি আপনার কাছেই সাহায্য চাই পরিচয় হয়ে গেল এ হলো একটা জিনিস আরো একটা জিনিস এখানে লক্ষ্য করার বিষয় শুরুতে যখন বলা হচ্ছে তখন বলা হচ্ছে সর্বনাম ব্যবহার করা হচ্ছে আলহামদুলিল্লাহ রব্বুল আলমিন সকল প্রশংসা আল্লাহর যিনি রব্বুল আলমিন যিনি রব্বুল আলমিন আর রহমান যিনি অত্যন্ত দয়ালু আর রহিম যিনি যিনি এত এগুলো বলা হয় এই সর্বনাম ব্যবহার করে যিনি তিনি এগুলো ব্যবহার করা হয় যে ব্যক্তি সামনে নেই তাকে উদ্দেশ্য করে তাহলে এতক্ষণ পর্যন্ত বলা হচ্ছে আর আল্লাহর প্রশংসা করছি যিনি রহমান যিনি রহিম যিনি বিচার দিবসের মালিক যিনি যিনি হঠাৎ করে বলা হচ্ছে ইয়া কানা আবুদু আমি তোমারই এবাদত করি এবারে সামনে এসে গেল এটাকে আরবিতে বলা হয় ইলতিফাত আগে একজন অনুপস্থিত ব্যক্তিকে কেন্দ্র করে যেরকম কথা বলা হয় তা বলা হচ্ছে এখন সামনে উপস্থিত ব্যক্তিকে কেন্দ্র করে যা বলা হয় তা বলা হচ্ছে সম্বোধন করা হচ্ছে ইয়া তার মানে এতক্ষণ পর্যন্ত বান্দা আল্লাহর প্রশংসা করতে করতে এবারে বান্দা আল্লাহর কাছে এসে গেছে আল্লাহর কাছে পরিচিত হয়ে গেল এবারে সে পরিচয় দিচ্ছে ইয়া কানা বুধু আমি কেবলমাত্র তোমারই গোলামি করি ইয়া কানাস্তাইন তোমার কাছে সাহায্য চাই আব্দ একজন আল্লাহর বান্দা গোলামের সিফাত হচ্ছে সে আল্লাহরই গোলামি করবে ইয়া কানা বুধু আমি কেবলমাত্র তোমারই গোলামি করি তোমার গোলামি করতে গিয়ে আমি তোমার সঙ্গে কাউকে শরিক করি না তোমার ই গোলামি করি তোমার ও গোলামি না ই এবং ও এর পার্থক্য মক্কার লোকেরাও আল্লাহর এবাদত করত আবার মূর্তির ও পূজা করত মক্কার লোকেরাও আল্লাহর এবাদত করত আবার দেবদেবীর পূজাও করত ঠিক তেমনি ভাবে যদি কোন মুসলিম দাবিদার ব্যক্তি যদি ইয়াকা না বুধু পরে আল্লাহর কাছে এবাদত করে আবার দাবি করে মাজারিকে প্রার্থনা করে মাজারওয়ালাকে সেজদা করে পীরের কাছে প্রার্থনা করে পীরে হেদায়ত দেওয়ার মালিক এই দাবি করে সেই ব্যক্তির মধ্যে আর মক্কার কুফফারদের মধ্যে কোনো পার্থক্য আছে মক্কার কুফফাররাও আল্লাহ মানত আবার দেবদেবীর কাছেও প্রার্থনা করত এরাও আল্লাহ মানে দেবদেবীর কাছেও প্রার্থনা করে এদেরকে আল্লাহর গোলাম বলা যাবে না ইয়া আবুদু আমরা কেবলমাত্র তোমারই গোলামি করি ওয়াইয়া কানাস্তাইন তোমার কাছে সাহায্য চাই সাহায্য চাবো কার কাছে এবারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাহলে বলো কি সাহায্য করতে পারি তোমাদের মৌলিক দাবি কি বলো এখন দাবি করবে কি দুনিয়ার কয়েকটা বিল্ডিং আল্লাহ তারা শিখাচ্ছেন কারণ বাচ্চাদেরকে যদি জিজ্ঞেস করা হয় কলা খাইবা না চকলেট খাইবা না আপেল খাইবা বলবে চকলেট খাবো কারণ ওর কাছে চকলেটের মূল্য বেশি এটা খেলে যে দাঁত নষ্ট হয় এটার মধ্যে যে অ্যাসিড থাকে ক্ষতি করে এগুলো ওরা জানে না ওর কাছে চকলেটের মূল্য বেশি একটা কলার চেয়ে মানুষ আল্লাহর কাছে এরকম কলা চায় কিনা সেজন্য আল্লাহ বললেন আমার কাছে এরকম চাও কি চাইবে ও আমার রব আমি তোমার কাছে হেদায়েত চাই এহদিনা সেরাত আল মুস্তাকিম তুমি সেরাতে মুস্তাকিমের পথ আমাকে প্রদর্শন করো দেখাও কিচের পথ সেরাতুল সুরায় ফাতেহা এটা জানা দরকার সবাই নামাজে পড়ি এর অর্থটা পর্যন্ত মানুষ জানে না এটা একটা অর্থ জানলে পরে মানুষের হিত ক্লিয়ার হয়ে যায় ইহদিনা সেরাতাল মুস্তাকিম বান্দা তোমাকে আমি কি সাহায্য করতে পারি বলো এবারে আল্লাহ তারা শিখিয়ে দিচ্ছেন বান্দা আবেদন করছে মুস্তাকিম আমাকে সেরাতে মুস্তাকিমের পথ দেখিয়ে দাও সেরাতে মুস্তাকিম কাকে বলে বাঁকা রাস্তা তাফসিরের সব কিতাবে দেখবেন সেরাতে মুস্তাকিম হতে হলে চারটা বৈশিষ্ট্য থাকবে কয়টা বৈশিষ্ট্য এক নম্বরে আশার আম প্রশস্ত রাস্তা হতে হবে কমপক্ষে ষাট ফুট সাড়ে তিন বলা হয় প্রশস্ত রাস্তা একেবারে সংকীর্ণ হাতেমবাগ মসজিদের সামনের রাস্তা এটাকে কি বলে সেরাতে মোস্তাকিম বলা হবে না দুই নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে এই রাস্তা আঁকা বাঁকা হতে পারবে না একেবারে সোজা হবে তিন নাম্বার বৈশিষ্ট্য হল এই রাস্তা কোন জায়গায় গিয়ে থামতে পারবে না আবার অন্য রাস্তার সাথে বাঁকা হয়ে যাবে না এই রাস্তা এখান থেকে গিয়ে ওখানে মিশছে ওই রাস্তা আবার ওখান থেকে গিয়ে পনেরো নাম্বার গিয়ে মিশে গেছে পনেরো নাম্বার গিয়ে সাত মসজিদ রোড এটা আবার গিয়ে মোহাম্মদপুর গিয়ে মিশে গেছে এই সাত মসজিদ রোড আর আমাদের এই রোডকে কি সেরাতে মোস্তাকিম বলা যাবে সেরাতে মোস্তাকিম হল যে রাস্তা একেবারে বিশ্ব রোড সোজা থাকবে যেই রাস্তার কোনো ছোটখাটো কোনো সমাপ্তি থাকবে না এরকম একটা রাস্তার নাম হচ্ছে সেরাতে মুস্তাকিম আল্লাহ তালা আবেদন শিখাচ্ছেন যে তোমরা আমার কাছে সেরাতে মুস্তাকিম আবেদন করো এহদিন মুস্তাকিম আল্লাহ তোমাকে পাওয়ার জন্য যে সোজা রাস্তা ওই রাস্তা দেখাও আল্লাহকে পাওয়ার জন্য সোজা রাস্তা সেই রাস্তা কোনো সংকীর্ণ রাস্তা হতে পারবে না কাজী তিস্তিয়াবাদ কাদরিয়াবাদ নকশাবন্দিয়া বাদ এগুলো ছোট রাস্তা ইসলামের মধ্যে নানান তরিকা তৈরি করে রাস্তা তরিকা মানে রাস্তা কিন্তু তাহলে তরিকা মানে রাস্তা আমাদের কি চিস্তিয়া তরিকা মানলে সেরাতে মোস্তাকিম হবে এ রাস্তা চিস্তি পর্যন্ত গিয়ে থেমে গেছে মহিনুদ্দিন চিস্তির নামে চিস্তিয়া তরিকা কাজী বোঝা গেল এটা যারা মানে তাদেরই দাবি যে চিস্তিয়া তারিকা মহিনুদ্দিন চিস্তি পর্যন্ত গিয়ে থেমে গেছে এটা সেরাতে মোস্তাকিম হবে এই রাস্তায় যারা চলে তারা ওখানে গিয়ে শেষ কাদেরিয়া তরিকা আব্দুল কাদের জিলানি রাহেমাহুল্লার নামে তৈরি করা হয়েছে ওটা উনার পর্যন্ত শেষ উনি কি নবী না সাহাবি কিছুই না আল্লাহর নবীর ইন্তেকালের প্রায় কয়েকশো বছর পরে জন্ম এটাও শেষ সাবেরিয়া তরিকা নকশাবন্দিয়া তরিকা যত সংকীর্ণ রাস্তা এবং যত রাস্তা এক পর্যায়ে গিয়ে সমাপ্ত হয়ে গেছে এগুলোকে সেরাতে মুস্তাকিম বলা যাবে না সেই জন্য বলা হচ্ছে এহদিন সেরাতল মুস্তাকিম আল্লাহ তোমাকে পাওয়ার জন্য সেরাতে মুস্তাকিম একেবারে সরল সোজা এবং সঠিক রাস্তা আমাকে দেখাই দাও সঠিক হতে হবে একটা আরেকটা বৈশিষ্ট্য একটা হলো সারে আম মানে বিশ্ব রোড বড় রাস্তা হতে হবে প্রশস্ত হতে হবে দুই নাম্বার ওই রাস্তা বাঁকা হতে পারবে না তিন নাম্বার ওই রাস্তা হতে হবে একেবারে সোজা বড় রাস্তা গন্তব্য পর্যন্ত সোজা চলে গেছে গন্তব্য পর্যন্ত সোজা চলে গেছে এরপরে যেটা হলো রাস্তা তো ঠিক আছে কিন্তু আপনার গন্তব্যের সাথে মিল নাই আপনি চিটাগাং রোড ধরেন রাস্তা সোজা আছে ঠিক কিন্তু আপনি যাবেন ময়মনসিং এটা হলো চলবে না সঠিক হতে হবে ইহদিন মুস্তাকিম তোমাকে পাওয়ার জন্য যে রাস্তা তোমার পর্যন্ত পৌঁছাবে আমাকে সেই রাস্তার পথ দেখাও সেরাতে মুস্তাকিম দেখাও এহদিন সেরাতল মুস্তাকিম সেই রাস্তা কোনটা সেটা কোরআনে বলা আছে আয়াতুল কুসির পরের আয়াতে লা ইকরাহা ফিদ্দিন قد تبين الرشد من الغي রুশ মানে হেদায়েতের পথ সমস্ত বক্র পথ গোমরাহির থেকে স্পষ্ট হয়ে গেছে সুতরাং যে ব্যক্তি তাগুতকে প্রত্যাখ্যান করলো বর্জন করলো বিল্লাহি এবং আল্লাহর উপরে ইমান রাখলো কয় শর্ত দুইটা লা ইলাহা ব্যাখ্যা দিয়েছে আমি লা ইলাহা মানে বর্জন যত বাতিল ইলাহাগুলো বর্জন করা ইল্লাল্লাহ মানে এক আল্লাহকে গ্রহণ করা ওই ইয়া কান আবুধ ওখানে একই কথা সুরায় বাকারার দুইশো ছাপ্পান্ন নম্বর সে কথায় বলা হচ্ছে যে ব্যক্তি তাগুতকে কুফুর করলো প্রত্যাখ্যান করলো অয়ুমিম বিল্লাহি অতবার আল্লাহর উপর ইমান আনলো এই দুইটা শর্ত যে ব্যক্তি পূরণ করলো ফাকাদ ইস্তাম সাকাবিল সে মজবুত হাতল শক্ত করা ধারণ করলো লং ফেসামা লাহা যা কখনো ছিঁড়ে দেবার নয় এই ফ্যানটা একটা করার সঙ্গে লাগানো আছে এখন যদি ফ্যান লাগাইলেন ঠিক মতো করাটা মজবুত না ছিঁড়ে পড়ে যাবে অথবা করাটা মজবুত লাগানো দুর্বল তাও ছিঁড়ে যাবে এই জন্য বলা হচ্ছে ইস্তেমসাক দুই হাত দিয়ে ধরা আর সেই দুই হাত হচ্ছে এক হচ্ছে কুফুর বিত্ত আগুত ইমান বিল্লা খালি আল্লাহকে মানলে চলবে না তাগুতকে বর্জন করতে হবে তাগুত আল্লাহ ছাড়া যাদের এবাদত করা হয় তাদেরকে বলা হয় কি মানে তাগুত শব্দের অর্থ সীমালঙ্ঘন করা যারা আল্লাহর এই আব্দ গোলামিয়তের সীমালঙ্ঘন করে মাবুদের স্থানে বসে গেছে তাদেরকে বলা হয় কি সেও সীমালঙ্ঘন করেছে দুনিয়ার সমস্ত মানুষ আল্লাহর গোলাম আল্লাহর কি আল্লাহর আব্দ গোলাম এখন গোলামের স্থান ত্যাগ করে যারা মানুষের এবাদত নেয় সেজদা নেয় সে নিজেকে আবদের জায়গা থেকে সরাই নিছে কোথায় মাহবুদ বানিয়েছে সে মাজারলা হতে পারে পীর হতে পারে শয়তান হতে পারে এরকম ভাবে যারা আল্লাহর আইন বাতিল করে তারা হতে পারে এই সবগুলোকে বলা হয় এক কথায় তাগুদ কি বলা হয় মানে আল্লাহর আনুগত্যের সীমা লঙ্ঘন করে যে নিজে অন্য মাখলুকের আনুগত্য গ্রহণ করে তাকে বলা হয় কি তাগুত আল্লাহ বলছেন এই সব রকমের তাগুতকে বর্জন করে তারপরে যে ব্যক্তি আল্লাহর উপর ইমান রাখে সেই ব্যক্তি সে মজবুত হাতল শক্ত হাতল দুই হাতে ধারণ করলো শক্তভাবে ধারণ করলো ধারণ করেছে মজবুত হাতল এবং ধরছে দুই হাতে দুই হাত একটা কুফুর বিত্তাগুত একটা ইমান বিল্লা দুই হাত মিললে শক্তভাবে ধরা হবে এরপরে বলছেন লাংফে সামা লাহা যা ছিঁড়ে যাবার নয় এটা তাকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবে কোথায় পৌঁছাবে এটা সেরাতে মুস্তাকিম এহদিনা সেরাতাল মুস্তাকিম এরপরে বলা হচ্ছে আলাইহিম ওই সমস্ত লোকদের পথে আমাকে পরিচালনা করো যাদের প্রতি তুমি নিয়ামত দান করেছো কোরআনের আর আয়াতে বলা আছে কোরআনের এক আয়াত আর এক আয়াত তাফসির করে এক আয়াতে পরিষ্কার করে দেওয়া হয়েছে উলাইকা আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম যাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দান করেছেন তারা কারা মিনান নাবিয়্যিন والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا নবীন সিদ্দিকিন সুহাদা সালেহীন চারটা বৈশিষ্ট্য উল্লেখ নবী এবং শহীদ এরকম হবে সিদ্দিক সালেহ এই চার প্রকারের লোকদেরকে বলা হয়েছে আন আমতা আলাইহিম তাদের পথে পরিচালনা করো গৈরিল মগদুবি আলাইহিম এবারে বলা হচ্ছে ওদের পথে নয় আল মাকদুব আলাইহিম যাদের প্রতি তোমার গজব তোমার অভিশাপ নাজিল করা হয়েছে এবং ওই সমস্ত লোকদের পথে নয় যারা পথ ভ্রষ্ট হয়ে গেছে গুমরা হয়ে গেছে পথের থেকে সরে গেছে সঠিক পথ সেরাতে মুস্তাকিমের থেকে যারা বিচ্যুত হয়ে গেছে যারা আঁকা বাঁকা রাস্তায় ঢুকেছে ওদের পথে চলাইও না আল্লাহ তারা শিখাচ্ছেন যে যারা আল্লাহর রাস্তা বাদ দিয়ে বিভিন্ন তরিকায় ঢুকে গেছে ওদের রাস্তায় চালাইও না এরপরে আবার সে দাবি করে কি এই তরিকায় চলতে হবে ওই তরিকায় চলতে হবে সমস্ত তরিকা বর্জন করতে হবে আমাদের মুসলিম তরিকা একটা তার নাম ইসলাম সেই তরিকার নাম কি সেই তরিকা রাসুলের তরিকা সেই তরিকা আল্লাহর দেওয়া তরিকা এই তরিকা কোনো পীরের নামে নয় এই তরিকা কোনো খাজা বাবার নামে নয় কোনো গাজা বাবার নামে নয় ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাইন আব্দ সম্পর্কে বলছিলাম আব্দ আল্লাহর গোলাম গোলাম হতে হলে একমাত্র আল্লাহরই গোলামি করতে হবে এহুদি খ্রিস্টানদেরকে বোঝানো হয়ে আয়াত দিয়ে শুধু এহুদি খ্রিস্টান না যারাই অভিশপ্ত এবং যারাই গোমরার পথ দখল করেছে তারা সকলেই এই আয়াতের অন্তর্ভুক্ত বর্জন করা হচ্ছে তাদেরকে গাইরিল মাগদুবি আলাইহিম মানে কি পথভ্রষ্ট আগে যে সেরাতে মুস্তাকিমের কথা বলা হলো এই পথ থেকে যারা সরে গেছে যারা চিস্তিয়া তরিকায় ঢুকেছে কাদেরিয়ায় ঢুকেছে নকশাবন্দে ঢুকেছে বিভিন্ন তরিকায় ঢুকে আল্লাহর সেরাতে মুস্তাকিম থেকে সরে গেছে আল্লাহ আল্লাহর কাছে আবেদন করা হচ্ছে আল্লাহ তুমি তাদের পথ থেকে আমাকে বাঁচাও সেরাতাল্লাযীনা আলাইহিম আলাইহিম আল্লাহ তারা শিখালেন আমি আব্দের সেবাদ বলছিলাম এই আয়াতে পথভ্রষ্ট গোমরা লোকদের পথ থেকে বাঁচার জন্য আল্লাহ আবেদন করতে বলেছেন শিখিয়ে দিলেন মানুষেরা এরপরেও গোমরা হয়েছে কারণ যেহেতু তারা কোরআন সুন্নার পথ থেকে সরে গেছে তারা যখন এই বিভিন্ন তরিকায় চলে গেছে এখন কোরআনের অর্থ শিখায় হিন্দু কে শিখায় মুসলমানদের আদালতে কোরআন সম্পর্কে রিট আবেদন করছে কে একটা হিন্দু যে জবাই করা হলো কাকে ইসমাইলকে না এ সাহাবকে এটা এখন মুসলিম জাতিকে শিখাচ্ছে কে আর যখন আবেদন করলো আপনার পত্রপত্রিকা দেখেছেন যে তখন এটার জবাব দেওয়ার মতো কেউ নাই বিচারক কি করবেন উজু করে আসতে বললেন সবাইকে তো যাই হোক এরপরে আরো দুর্ভাগ্য এই জাতির জন্য জাতির জাতীয় মসজিদের ইমাম সাহেবকে এই ব্যাপারে জিজ্ঞেস করা হয়েছে জাতীয় মসজিদের ইমাম সাহেব কি জবাব দিচ্ছেন শুনেন উনি বলেছেন লেখা আছে এখানে জাতীয় মসজিদের খতিব সালাহদ্দিন সাহেবকে বাইতুল মোকাররামের খতিব মাওলানা সালাহদ্দিন গতকাল রাতে এ বিষয়ে কালের কণ্ঠকে বলেন হজরত ইসমাইল আলাহিসাল্লামের ঘটনা কিন্তু কি আছে ও আবহমান কাল থেকে আলে মোলামারা জেনে আসছি এটা হজরত ইসমাইলের ঘটনা কিন্তু যারা মামলা করেছেন তারা কোথা থেকে এটা পেলেন তা জানি না আবহমান কাল থেকে জেনে আসছে আলে মোলামারা এটা কোনো দলিল হলো ওই বেটা তো এটাই লিখেছে যে আবহমান কাল থেকে তোমরা ভুল পড়ে আসছো সেটা লিখেছে সে তাহলে এটা কোনো জবাব হলো এটা তো ওনাকে সমর্থন দেওয়া হলো মূলত যুগে যুগে ইহুদি খ্রিস্টানরা কোরআন নিয়ে চক্রান্ত করার চেষ্টা করেছে এবং তাতে অনেকটা সফল হয়েছে এই বেটা জাতীয় মসজিদের ক্ষতি লিখেছে আবহমান খাল থেকে আলেমারা জেনে এসেছে যে ইসমাইলকে জবে করা হয়েছে ওনার বলা দরকার ছিল যে এই তাফসির তুমি পড়ো নাই বেটা তুই কোরআন পড়তে জানো দরকার ছিল কোরআন পড়ানোর কোরআন পড় আগে আরবি জানিস কোরআনে পরিষ্কার বলা আছে এসাহাকের ঘটনা এখানে আমি সেজন্য কোরআনে ওই আলোচনা নিয়ে আসছি যেহেতু মূল বিষয় ছিল আমার অন্যটা কোরআনুল করিমের সুরায় সফাতের নিরানব্বই নম্বর আয়াত থেকে উনি পেশ করেছেন কিন্তু এখানে যারা আরবি জানে তারা বুঝবে যে এখানে বলা আছে শুরু দিকে ইব্রাহিম আলাহাম দোয়া করলেন রব্বি হাবলি মিনা সালেহীন হে আমার রব আমাকে একটা সালেহ ন্যাক সন্তান দান করো আল্লাহ বলছেন ফাবাসার না হবে গুলামিন হালিম আমি তাকে একজন ধৈর্যশীল সহনশীল একটা বালক দান করার জন্য আমি সুসংবাদ দিলাম এরপরে এই সন্তান যখন তার সঙ্গে দৌড়াদৌড়ি করতে পারে বাবার সঙ্গে হাঁটাতলা করতে পারে ব্যাগ নিয়ে বাজারে ব্যাগ নিয়ে যেতে পারে সহযোগিতা করতে পারে এরকম একটা বয়সে উপনীত হলো কারণ তখন মায়াটা বেশি লাগে বালাগা মা হুসাইয়া قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى তিনি তার ছেলেকে বলেন হে আমার আদরের পুত্র আপনি আমি স্বপ্নে আদিষ্ট হয়েছি স্বপ্নে দেখেছি তোমাকে জবে করছি ফানজুর মাদা তারা তুমি বলো তোমার কি রায় ব্যাপারে যাই হোক ঘটনা চলে গেছে এরপরে সেই জবে করা ঘটনা আসলো তারপরে তার বিপরীতে আল্লাহ তারা যে একটা প্রাণী দিলেন সেটার কথা আসলো এরপরে এই প্রসঙ্গ শেষ হয়ে গিয়ে এরপরে একশো দুই নম্বর আয়াতে বলা আছে একশো এগারো নম্বর বারো নম্বর আয়াতে আছে ওয়াবাসার না হবে সাহাক আমি তাকে আরো সুসংবাদ দিলাম সাহাকের তাহলে এখানে অবাসার হু আরবিতে নিয়ম আছে আতফার মাহুফ মাহুফ আলাই একটা আগে ঘটনা চলে গেছে এক ঘটনা এরপরে আর এক ঘটনা অবাসার না হবে সাহাকা নাবি আমিনা সালেহীন আর আমি তাকে সুসংবাদ দিলাম সাহাকের মানে আরো একটা সন্তান হবে এবং তিনি না এক একজন নবী হবেন আলাইহি ওয়া আলা ইসহাক আমিন দুররিয়াতি মা মুহসিন ওয়া জালিম প্রসঙ্গে আছে আমি আমি ইসহাকের সংবাদ দিলাম এবং এ সাহাকের এক সন্তান হবে তার নাম ইয়াকুব এই সম্বাদ তাকে দিলাম এখানে পরিষ্কার এসাহাকের সঙ্গে সঙ্গে এসাহাকের যে সন্তান হবে ইয়াকুব আল্লাহ তারা সে সংবাদও দিলেন তো যদি এসাহাককেই জবাই করার জন্য আদেশ হয়ে থাকে তাহলে আল্লাহকে এটা বলতেন নাকি যে এসাহাককে দিলাম এবং তার সঙ্গে ইয়াকুবকে দিলাম তার সন্তান একুব বিষয়টা হচ্ছে ইসমাইলের প্রসঙ্গ শেষ এরপরে নতুন করে আর একটা বাক্যে বলা হচ্ছে অবাসার নাহু এবং আমি তাকে আরো সুসংবাদ দান করলাম উনি যেহেতু দেখলেন যে আগের আলোচনায় নাম উল্লেখ করা হয় নাই আর ওই শেষে গিয়ে ওই আলোচনা প্রসঙ্গে একজনের নাম পাওয়া গেছে নামটা কিভাবে আসলো তা তো জানা নাই একজনে নিজের ছেলের নাম রাখলো রামিম রামিম সুরাই এখন বলে জিজ্ঞেস করি তুমি পাইলে কোথায় যেটা পাইছি পুরো সুরাই না কোরআন শিবে আছে রামিম এখন রামিমের অর্থ কি জানে না রামিম মানে হচ্ছে যে পুরাতন হাড্ডি চিড়িয়াখানায় যুগ যুগ ধরে যে হাড্ডি শুকাইয়া সাদা হইয়া যায় এই হাড্ডির নাম হচ্ছে কি রামিম তো শুকনা হাড্ডি এই নাম রাখলে জিনে ধরবে মানে হাড্ডি পাওয়া গেছে খাওয়ার জন্য কারণ জিনদের খোরাক এটা এই জন্য কেউ যদি নিজের সন্তানের নাম রাখে রামিম জিনে তালাশ করে রামিম কোথায় করে তালাশ করে থাকে ওরে খাইতে হইবে এখন একজনে তার ছেলের নাম রাখলে তুকাত দিবান পাইলে কোথায় আর রহমান সুরে বারবার আসছে ফাবি আলাই রব্বি কুমা তুকাস দিবান তুকাস দিবান অর্থ কি সে জানে তুকাজ দিবান মানে ওহে জিন জাতি মানব জাতি তোমরা আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে তো তোমরা অস্বীকার করবে কোনটাকে তুকাজ দেবান নাম রাখলো কারণ কোরআন শিবে আছে ঠিক এরকম ভাবে ওই হিন্দু দেখলো যে এই আলোচনা প্রসঙ্গে আলোচনার শেষে গিয়ে আছে সাহাকের নাম কাজে ইসাহাককে জবাই করা হয়েছে তারপরও বিষয়টা কোরআন আদিসে না থাকতো তাহলে কথা ছিল জন্য এখানে কোরআনের তাফসিরে এবনে কাসিরে এই বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছে এখানে আছে যে ফসলুন একটা আলাদা আলাদা একটা পরিচ্ছেদ তৈরি করেছেন তাফসির এবনে কাসির আমার হাতে খোলা আছে আটত্রিশ নম্বর পৃষ্ঠা তিন নম্বর খণ্ডের এখানে চার নম্বর খণ্ডের এখানে একেবারে লাল কালি দিয়ে দাগানো আছে যে কাকে জবাই করা হয়েছিল সেই শিরোনাম দিয়ে জবাই করেছিল কে কে না কে প্রথমে নিয়ে আসছেন জিক্রুমান কালা হুয়া আলাই ইসলাম যারা বলে ইসহাককে জবাই করা হয়েছিল তাদের দলিল কি সেগুলো আলোচনা আসছে এখানে এরপরে সে আলোচনাগুলো কারা করেছে এইখানে পরিষ্কার বলা আছে কাবে আহবার একজন ইহুদি আলেম ছিলেন বড় আলেম তিনি ইসলাম গ্রহণ করার পরে বলেন যে এটা মূলত এহুদিরা তৈরি করেছে কারণ ছিল এই এসাহাকের বংশের থেকে বানি ইসরায়েলের নবীরা তৈরি হয়েছে আপনারা ইতিহাস জানেন এব্রাহিম আসলের সন্তান দুইজন একজন হল এসাহাক আর একজন কি এসাহাকের পুত্র হচ্ছে কি ইয়াকুব আর ওই ইয়াকুবের বারো পুত্র ছিল কয় পুত্র ছিল ইউসুফ আলাহ সালাম বিনিয়ামে আরো যে বারো পুত্র ছিল এই বারো পুত্রকে বলা হয় বনি ইসরাইল কারণ ইয়াকুবের নাম হচ্ছে ইসরাইল ইয়াকুবের আর একটা নাম কি উপাধি ইসরা মানে হচ্ছে বান্দা আর ইল মানে আল্লাহ হেব্রু ভাষায় তাহলে ইয়াকুব আলাইহ সালামের উপাধি ছিল ইসরাইল মানে আল্লাহর বান্দা আবদুল্লাহ আরবিতে আবদুল্লাহ আর হেব্রু ভাষায় ইসরাইল ওই ইসরাইল এর সন্তানদেরকে বলা হয় বনি ইসরাইল মানে ইসরায়েলদের বংশধর আর এই বনি ইসরায়েলদের যত নবী সবগুলো এসেছেন ইয়াকুবের সন্তানদের মাধ্যমে সাকের থেকে আর ইসমাইলের বংশে আর কোনো নবী আসে নাই মোহাম্মদ সাল্লাহ সাল্লাম একাই এসেছেন এহুদি খ্রিস্টানদের দাবি হচ্ছে এই যদি এটা প্রমাণ করা যায় যদি এটা প্রমাণ করা যায় যে আল্লাহর রাস্তায় জবে করা হয়েছিল ইসাহাক আলাহিসাল্লামকে ইসমাইলকে নয় তাহলে তাদের শ্রেষ্ঠত্ব প্রমাণিত হবে কারণ এসাহাকের শ্রেষ্ঠত্ব প্রমাণিত হলে এসাহাকের থেকে বনে ইসরায়েলদের সব নবী এসেছে মুসাল্লাহ সাল্লাম বলেন এহুদিরা তাকে মানে ঈসা সালাম খ্রিস্টানরা যাকে মানে এই সবগুলো হবে কার বংশের এসাহাকের বংশের সেই জন্য তারা আবহমান কাল থেকে যারা সালাদিন সাহেব বলেছেন আবহমান কাল থেকে প্রচার করে আসছেন যে আল্লাহর রাস্তায় জবাই হয়েছিল এসাহাক কে জবাই হয়েছিল এহুদিদের দাবি যাতে করে এহুদ এসাহাকের শ্রেষ্ঠত্ব প্রমাণিত হয়ে তাদের নবী ঈসা আলাহ সালাম উসা আলাহ সালামের শ্রেষ্ঠত্ব মোহাম্মদ সাল্লাহ সাল্লামের চেয়ে বেশি হতে পারে এই চক্রান্ত করা হয়েছিল এবং সেই চক্রান্তের অংশ হিসেবেই আজকে সারা বিশ্বে এহুদি খ্রিস্টানরা যে চক্রান্ত করছে তারই একটা অংশ হচ্ছে বর্তমানে বাংলাদেশে ওই হিন্দু এবং তার সঙ্গে যে সমস্ত আলেমরাও সমর্থন দিয়ে বলে আবহমান কাল থেকে চলে আসছে ইসমাইলকে জানি তার মানে সাহায্যে যে সত্য এটা আমাদের জানা এটা ভুল স্বীকার করে নেওয়া হচ্ছে এটা কারণ তাদের কাছে দলিল নাই তারা এইসব কিতাব পড়ে নাই তাফসির ইবনে কাসির এরপরে পরিষ্কার করে দেওয়া আছে এখানে জিক্রুল আসার আল ওয়ারিদা বেআন্নাহু ইসমাইল আলাইহিস সালাতু আসসালাম হুয়া সহিহুল মাকতুবিহি ইব্রাহিম আলাইহিস সালামের কোন পুত্রকে জবাই করা হয়েছিল তিনি হচ্ছেন ইসমাইল এবং এটাই বিশুদ্ধ এবং এটাই হচ্ছে নিশ্চিত এরপরে লেখছেন যে ইহুদিরা এই চক্রান্ত কেন করেছিল সেখানে বলা আছে আর ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال الذبيح ইসমাইল আলাইহিস সালাম যাকে আল্লাহর রাস্তায় জবে করা হয়েছিল তিনি কে ছিলেন এরপরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আতা তারপরে আমর কয়েস রবাহ এরা বড় বড় মুফাসসির কোরআন তারা বলছেন আন্নাহু قال আল মুফদি ইসমাইল আলাইহিস সালাম ওয়া জাআমাতিল ইয়াহুদ আন্নাহু ইসহাক ওয়া কাযাবাতিল ইয়াহুদ ইহুদিরা বলে যেটা ছিল ইসাহাক আলাহিসাম এবং ইহুদির এটা মিথ্যা বলেছে এই তাফসির এমনি কাসির আছে এটা বাংলা আছে এই বাংলাতেও পরিষ্কার লেখা আছে আমার সামনে বাংলাও রাখা আছে যদি কারো দেখার প্রয়োজন এগুলো বিস্তারিত আলোচনা আছে এখানে এর এত বিস্তারিত থাকার এখানে তাফসির অনেকগুলো কিতাব আছে সময় আর নেই এই জন্য আমাদের মনে রাখতে হবে ইহুদিরা যুগে যুগে আল্লাহর নবীকে জ্বালাতন করার জন্য আপনারা জানেন আল্লাহ নবীর উপরে যখন কোরআন নাজির হতে শুরু করলো মক্কার কুফাররা এহুদিদের সাথে যোগাযোগ রাখত এহুদিরা আল্লাহর নবীকে প্রশ্ন করার জন্য মক্কার লোকদেরকে শিখাই দিল তার তিনটা প্রশ্ন করো নবী না হইলে এই উত্তর দিতে পারবে না আর নিশ্চিত সে পারবে না তিনটা প্রশ্ন শিখিয়ে দিল আল্লাহর নবীকে জিজ্ঞেস করলো ওই যুবকরা কারা যারা আল্লাহর দিনের বড়টাল থাকার জন্য নিজের দেশ ত্যাগ করে পাহাড়ে অবস্থান করেছিল তারা কারা রুহ কি জিনিস এবং কোন ব্যক্তি মাসেক ও মাগরেব সফর করেছিল এই তিন প্রশ্ন তোমরা মোহাম্মদকে গিয়ে করো সাল্লাহ আলাইসাল্লাম যদি নবী না হয় উত্তর দিতে পারবে না আল্লাহর নবী সাল্লাহ আলাইসাল্লাম বললেন তোমাদেরকে আগামীকাল বলবো ইনশাল্লাহ বলেন নাই আল্লাহ আকবার দেখেন আল্লাহ কত সতর্ক আল্লাহর নবী ইনশাল্লাহ বলেন নাই নবী সাল্লাহ সাল্লাম তো আল্লাহর উপর ভরসা করেই বলেছেন আগামীকাল বলবো নাহলে উনি কোথেকে বলবেন আল্লাহ না বলার কারণে জিব্রাইল আলাইহিসালাম আসলেন আল্লাহর কাছে জিজ্ঞেস আল্লাহ আপনার হাবিব তো বলেছেন আগামীকাল বলবেন কিন্তু এখন আগামীকাল না গেলে তো উনি লজ্জিত হবেন অপমানিত হবেন আল্লাহ রব্বুল আলমিন বললেন নবী অপমানিত হোক তাতে আসে যায় না কিছু কিন্তু আল্লাহর আলোচনা আল্লাহর যাতে করে মর্যাদা ক্ষুণ্ণ নয় সেদিকে লক্ষ্য রাখতে হবে খবরদার তুমি যাবে না নবী উত্তর দেব দেখি কেমনে দেয় একদিন দুই দিন চোদ্দ দিন পর্যন্ত পনেরো দিন পর্যন্ত চলে গেল জিব্রাইল আসে না মক্কার লোকেরা এবার বলল মোহাম্মদ তুমি নাকি নবী তোমার কাছে আল্লাহর বাণী আসে এখন আসে না কেন আল্লাহর নবীর একজন ফুফি সে গিয়ে বলল মোহাম্মদ তোমার কাছে যে শয়তানটা আসতো এটা কি এখন আশা বাদ দিয়ে দিয়েছে তোমার কাছে যে শয়তানটা আসতো এটা কি এখন আসে না আল্লাহর নবী সাল আলাইসাল্লাম খুবই ব্যথিত হচ্ছেন কিন্তু আল্লাহ সুবাহান তারা শিক্ষা দিলেন ওস্তাদ যদি ভুল করে নবী যদি ইনশাল্লাহ না বলে তাহলে তার উন্মতরা আরো ভুল করবে তার উন্মতরা খাজা বাবাকে ক্ষমতা দিয়ে দিবে নবীর নিজস্ব কোনো ক্ষমতা নাই এটা প্রমাণিত হওয়া দরকার নবী নিজের থেকে কিছু বলতে পারেন না আল্লাহ তারা না জানালে পরে এটা প্রমাণিত হওয়া দরকার সেজন্য পনেরো দিন পর্যন্ত ওহি বন্ধ থাকলো এরপরে যখন দেখলো নবী এখন খুবই ব্যথিত লজ্জিত দুঃখিত আল্লাহর কাছে বারবার ক্ষমা যাচ্ছেন এরপরে সুরায় কাহাফ নাজল হয়ে আপনি ভবিষ্যৎ সম্পর্কে যখন কোনো কথা বলবেন অঙ্গীকার করবেন কোন জিনিস সম্পর্কে আপনি বলবেন না ইন্নি ফাইলুন দারিকা গদা এই কাজটা আমি আগামীকাল করব এরকম বলবেন না ইল্লা আল্লাহ তবে আল্লাহ তালা যদি চান ইচ্ছে করে ইনশাআল্লাহ বলবেন এরপরে কুফফারদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হলো আল্লাহর নবীকে বলা হলো তোমার শয়তানটা তোমাকে ছেড়ে দিয়েছে আল্লাহ তারা শুনেন না এই কথা এর জবাব দিবেন না নিশ্চয় জবাব দিবেন কারণ নবী যদিও ব্যথিত হয়েছেন লজ্জিত হয়েছেন এটা সাময়িক ছিল কিন্তু আল্লাহর বিধান স্থায়ী এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সুরা নাজেল করলেন অদ্দোহা ইদা সাজা অদ্দোহা তাফসীর করতে গেলে অনেক সময় লাগবে অদ্দোহা দোহা বলা হয় দিনের আলো যখন পূর্ণতা লাভ করে তখন বলা হয় কি দোহা ইদা সাজা লাইল মানে রাত্র ইদা সাজা মানে যখন অন্ধকার আচ্ছাদিত হয়ে যায় পূর্ণতা লাভ করে কোরআন শরীফে তিনটা সুরার তিন রকম নাম আছে একটা আছে ওয়াল ফজর কি আছে ফজর মানে ফজরের কসম আর একটা আছে ওয়াল আসর ওয়াল আসর আসরের কসম মাঝখানে অদ্দোহানা বলে ওয়াজ জহুর বললে ভালো হতো না তাহলে ফজর জহুর আসর মিলতো কিনা কি বলছি ওয়াল ফজর তিরিশ পার একটা সুরার নাম ওয়াল আসর তিরিশ পার এক সুরার নাম এইখানে অদ্দোহা না বলে যদি বলতেন কি অজহর তাহলে খুব সুন্দর হতো কিন্তু আল্লাহ তারা তা বলেন নাই অল ফজর বলে বলছেন হে নবী আপনার বিরোধিতা যতই কুফাররা করুক না কেন আপনার বিরুদ্ধে যত লিফলেট ছাড়ুক না কেন আপনাকে পাগল বলুক জাদুঘর বলুক সাহের বলুক কাজাব বলুক যত যাই বলুক না কেন রাতের আধার চিরে আস্তে আস্তে পূর্বাকার পরিষ্কার করে যেভাবে দিন আর দিনের আলো সূর্যের আলো দিতে হয় ঠিক তেমনি ভাবে সমস্ত অন্ধকার ছেদন করে এহুদি খ্রিস্টানদের সমস্ত মতবাদ ছিন্ন করে আপনার দিনের সূর্য একসময় উজ্জ্বল হয়ে আসবে এরপরে সেই আলো অদ্দোহা দিনের দ্বিপ্রহার দুপুরের সময় চাষের সময় যেরকম ভাবে গোটা পৃথিবীকে সমান আলোতে আলোকিত করে ঠিক সেভাবে আলোকিত করে ছাড়বে এরপরে ওয়াল আসর এটা আসর পর্যন্ত থাকবে কেয়ামত পর্যন্ত থাকবে পৃথিবীর শেষ পর্যন্ত থাকবে এরপরে আস্তে আস্তে শেষ হবে কেয়ামত হবে কাজী আপনার বিরুদ্ধে যারা আপনার বিরুদ্ধে যারা অপপ্রচার করছে আপনার দিনকে তারা মিটিয়ে দেওয়ার চেষ্টা করছে আপনার রব আপনাকে ছেড়ে দিয়েছে বলে যারা বলছে উপহাস করছে আপনি জেনে রাখুন অদ্দোহা সেই দুপুরের কসম সূর্যের আলোর যখন পূর্ণতা লাভ করে ইদা সাজা রাতের কসম যখন রাত্রি যখন অন্ধকার আচ্ছাদিত হয়ে যায় মা ওয়াদ্দাআকা রব্বুকা ওয়া মা ক্বালা আপনার রব আপনাকে ছেড়েও দেয় নাই আপনার প্রতি অসন্তুষ্ট হয় নাই তবে আপনি একটু ভুল করেছিলেন সেই ভুলের জন্য আপনাকে শিক্ষা দেওয়া হলো যাতে করে কামত পর্যন্ত আপনার উন্মতরা কোনো ভুল করতে না পারে বলছিলাম এহুদি খ্রিস্টানরা যুগে যুগে নবীকে প্রশ্ন করেছে আল্লাহ উত্তর দেন নাই আল্লাহ উত্তর দিয়েছেন কুফাররা শেষ হয়ে গেছে আল্লাহ তারা উত্তর দিয়েছেন রুহু কি জিনিস আসারে কাহাব সম্পর্কে উত্তর দেওয়া আছে জুল করণ আইন সম্পর্কে উত্তর দেওয়া আছে সুরায় কাহাব পরে তিন প্রশ্ন উত্তর আপনারা পাবেন ওই তাফসির করা যেহেতু উদ্দেশ্য না উদ্দেশ্য ছিল যুগে যুগে ইহুদি খ্রিস্টানরা ইসলামের বিরুদ্ধে চক্রান্ত করেছে এবং এখন যে হিন্দু এখন যে হিন্দু আজকে কোরআনের তাফসির শিখাচ্ছে ওলামায় গ্রামদেরকে সেই হিন্দু ও এহুদি খ্রিস্টানদের <clears throat> সেই পুরাতন প্রশ্নই আলোচনা করছে এই পুরাতন প্রশ্ন যেটা তাফসির এই তাফসির আমি লিখি নাই এই তাফসির মামলা হওয়ার পরে লেখা হয় নাই এই তাফসির সাতশো হিজড়ি আগের কিতাব কাজী তাফসিরে পরিষ্কার বলা আছে ইয়াহুদিরা এই প্রসঙ্গে আগেও আলোচনা করেছে যে যাকে জবাই করা হয়েছিল সে সাহাক এটা কি জন্য তাদের এসাহাকের শ্রেষ্ঠত্ব যদি প্রমাণিত হয় তাহলে এসাহাকের সন্তান বনে ইসরায়েলের নবী ইসমা ইসা ইসা আলাহ সালাম মুসা আলাহ সালাম সহ নবীদের শ্রেষ্ঠত্ব প্রমাণিত হবে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যেহেতু ইসমাইলের বংশ সেখানে বলা যাবে ইসমাইলকে আল্লাহ তালা পছন্দ করেন নাই সেই জন্য ইসমাইলকে আর তার মাকে জঙ্গলে রেখে আসার জন্য হুকুম দিয়েছিল অতএব মুসলমানরা তোমরা যেই নবীর সঙ্গে আছো সেই নবীকে ত্যাগ করে তার উপর গজব নাজির হয়েছে তাকে বনবাসে দেওয়া হয়েছে জঙ্গলে রাখতে বলতে বলা হয়েছিল সেই নবীকে ছাড়ো খ্রিস্টান ধর্ম গ্রহণ করো এহুদি গ্রহণ করো এই এহুদিদের এই গভীর চক্রান্ত বাস্তবায়ন করার জন্য বাংলাদেশের একদল হিন্দু একদল খ্রিস্টান বৌদ্ধ এবং তার সঙ্গে একদল নাদা নারেন যুক্ত হয়ে সেই খ্রিস্টানদের মিশনকে বাস্তবায়ন করছে আমাদের মনে রাখতে হবে এই সমস্ত বাতিল মোকাবেলা করতে হলে আমাদেরকে বেশি করে পড়াশোনা করতে হবে কোরআন হাদিস জানতে হবে এবং সে অনুযায়ী আল্লাহর বান্দা হয়ে আমাদের থাকতে হবে সে আলোচনা করছিলাম আল্লাহ সুবাহান আমাদের সকলকে বিষয়গুলিকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন আমিন অসল্লাহ তালা নবীন মোহাম্মদ আলী আসবাজমাইন